ولسان فصيح وقلب رحيم ويد معطية صلوات وسلام على محمد وآل آل محمد اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আমরা সকলেই জান্নাতে যেতে চাই আমরা সকলেই স্বর্গবাসী হতে চাই কিন্তু স্বর্গবাসী হতে গেলে বা হতে হলে আমাদেরকে কেমন হতে হবে এই দুনিয়ায় কিভাবে জীবনযাপন করতে হবে তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো বা জান্নাতে যেতে পারবো তাই এমামে জাফর সাদিক আলাইসালাম এই দুনিয়ায় জান্নাতবাসী বা স্বর্গবাসীদের চারটি চিহ্ন বলেছেন আশা রাখি এই চারটি চিহ্ন আমরা শুনে বুঝে একে মেনে এর উপরে আমাল করার চেষ্টা করব আসুন ইমাম কি বলছেন হাদিসে হাদিস বলছে কাল সাদুক আল মোহাম্মদ আলিমুসালাম সাদিক আলী মোহাম্মদ অর্থাৎ ইমামে জাফর সাদিক আলাইসাল্লাম আমাদের ষষ্ঠমী ইমাম উনি বলছেন ইন্নাল আহলেল জান্না আরবা আরবা আলামাতিন আহলে জান্নাত মানে যারা জান্নাতবাসী হবে স্বর্গবাসী হবে এই দুনিয়ায় তাদের চারটে চিহ্ন বলা হয়েছে এই চারটে চিহ্ন যদি কারো মধ্যে পাওয়া যায় বা থাকে তো সে স্বর্গবাসী হতে পারবে ইনশাআল্লাহ এক নম্বর ওয়াজন মুম্বাসিত তার চেহারা সবসময় একটি মিসমিসে হাসি থাকবে তার চেহারা খুলে থাকবে তার চেহারা মানে দুঃখিত বা ক্রোধিত বা রাগী অবস্থায় সে থাকবে না সবসময় সবসময় যারা রেগে থাকে বা দুঃখিত থাকে বা কারো চেহারা যদি ক্রোধ থাকে তো এটা তাদের স্বর্গবাসী হওয়ার চিহ্ন নয় স্বর্গবাসী যারা তাদের চেহারায় সবসময় একটা আনন্দ থাকবে তাদের দুঃখ বা কষ্ট তাদের অন্তরে থাকবে কিন্তু সেটা চেহারার উপরে আসবে না আর এটাই মমিনের চিহ্ন বলা হয়েছে অনেক জায়গায় কোরআন হাদিসে যে মমিনের দুঃখ কষ্ট তার অন্তরে কিন্তু তার চেহারা দেখে কেউ তাকে বলতে পারবে না যে এই লোকটা দুঃখে কি কষ্টে বা বিপদে আছে তাই মমিনের চেহারা সবসময় যখন আল্লাহর থেকে রাজি হয় তো চেহারায় একটা সৌন্দর্যতা থাকে একটা নূর থাকে আর চেহারা মিসমিস করে হাসলে যেমন চেহারার উপর একটা উজ্জ্বলতা আসে বা একটা আলোকিত চেহারা হয় ওই রকম চেহারা হওয়া দরকার কেননা জান্নাতে কেউ দুঃখিত থাকবে না কেউ করদিত থাকবে না কেউ ভয়ভীত থাকবে না কেউ ওখানে কষ্টে থাকবে না তো জান্নাতবাসীর চেহারা সবসময় হাসমুখ মানে মিসমিসে হাসির চেহারা থাকবে তাই এই দুনিয়া যাদের চেহারার অবস্থা এই হবে সে স্বর্গবাসীর চিহ্ন নিজের মধ্যে অনুভব করবে আর লেসানুন ফাসিহ মানে তার মিষ্টি ভাষা হবে সরল ভাষা হবে উত্তম ভাষায় সে কথা বলবে কারো সঙ্গে অশোভনীয় ভাষায় কথা বলবে না রেগে কথা বলবে না উচ্চস্বরে কথা বলবে না বা বদতমিজি করবে না যদি স্বর্গবাসী হতে চাই তো আমাদের ভাষায় নম্রতা রাখতে হবে আমাদের ভাষায় সরলতা রাখতে হবে আমরা সুন্দর ভাষায় স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব কথা বলার সময় মানুষ শুনে যেন আমাদের কথা শুনে যেন শান্তি পায় বা আমাদেরকে যেন কেউ ভুল না বোঝে বরং আমাদেরকে আমাদের কথা শুনে যেন লোক মনে করে যে লোকটা শিক্ষিত একটি ভদ্রলোক কত সুন্দরভাবে কথা বলে কত নম্র ভাষায় কত মিষ্টি ভাষায় কথা বলে লোকের কথাটা শুনতে কত ভালো লাগে এরকম ভাষা হওয়ার দরকার কেননা জান্নাতবাসীদের ভাষায় কোনো প্রকারের মানে টক তেতো ভাষা তারা ব্যবহার করবে না বা তাদের ভাষার মধ্যে কোনো চিৎকার থাকবে না তারা খুব শান্তিপূর্ণভাবে কথা বলবে খুব সহজভাবে কথা বলবে মিষ্টি ভাষায় কথা বলবে যা শুনলে অন্যরা শান্তি পাবে বা খুশি হবে তাই এই দুনিয়ায় যদি কেউ স্বর্গবাসী রূপে নিজেকে পরিচিত করতে চায় তো তার ভাষার মধ্যে নম্রতা আনতে হবে তার ভাষার মধ্যে সরলতা আনতে হবে তার ভাষায় মিষ্টি আনতে হবে সে যেন মিষ্টি ভাষায় কথা বলে তার কথা শুনে যেন অন্যরা খুশি হয় আনন্দিত হয় শান্তি পায় তার কথা শুনে যেন কেউ দুঃখ না পায় কষ্ট না পায় কারোর রাগ না হয় তাহলে আশা রাখি এগুলো আমরা বোঝার চেষ্টা করব তো এক নম্বর তার চেহারায় হাসি থাকবে দ্বিতীয় তার ভাষা সুন্দর হবে তৃতীয় জান্নাতবাসীর পরিচয় হচ্ছে ওয়াকালবন রাহিমুন তার অন্তর বড় নরম বা দয়ালু বা করুণার থাকবে তার হৃদয় সে অন্যের দুঃখ কষ্টকে নিজের দুঃখ কষ্ট মনে করে অন্যকে সাপোর্ট করবে সাহায্য করবে অন্যর উপরে দয়া করবে মায়া করবে হামদর্দি দেখাবে অন্যর সঙ্গে এই অন্তরকে বলে জান্নাতের অন্তর জান্নাতবাসীর অন্তর জান্নাতবাসীর প্রাণ জান্নাতবাসীর দিল কালবুন রাহিম মানে দয়ালু হুদয় বা করুণা ধারক হুদয় যদি থাকে সেটা হবে তার জান্নাতি হওয়ার পরিচয় বা জান্নাতবাসী অর্থাৎ যখন আমার অন্তরে করুণা আসবে করুণা থাকবে দয়া মায়া থাকবে তো আমরা কারোর উপরে জুলুম করব না অত্যাচার করব না বা কারোর দুঃখ কষ্ট দেখে আমরা চুপ থাকব না বরং চেষ্টা করব আমাদের যার দ্বারা যতটুকু সম্ভব হবে দুঃখিত বা পীড়িত ব্যক্তিকে সাহায্য করব সহযোগিতা করব এটা আমাদের অন্তরের বা হৃদয়ের করুণায়ের পরিচয় হবে বা দয়া মায়ার একটা পরিচয় হবে যে আমরা অন্য সঙ্গে সৎ ব্যবহার করব ভালো ব্যবহার করব আর যারা এই দুনিয়াতে আল্লাহর বান্দাদের সঙ্গে নেকি করবে সৎ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে এরাই হবে জান্নাতের সর্ব উত্তম দাবিদার বা সর্ব উত্তম অধিকারী আল্লাহর বান্দাদের সঙ্গে যখন তার বান্দারা নেকি করে তখন আল্লাহ তার জন্যে স্বর্গে স্থান তৈরি করে দেয় আর জান্নাতকে বলে এর অপেক্ষা করো আমার বান্দা নিজের প্রয়োজন থাকতেও কিভাবে অন্যদের খেয়াল রাখছে সুতরাং এর খেয়াল রাখার দায়িত্ব আমার তাই করুণা ধারক হুদায় যদি আমাদের হয় দয়ার মন যদি আমরা রাখি তো এটা আমাদের জান্নাতে হবার পরিচয় হবে কালবন রাহিমুন অর্থাৎ রহমদিল যাকে বলা হয় ওয়াদুন মতিয়াহ আর চতুর্থ চিহ্ন হচ্ছে জান্নাতবাসীর তার হাত দায়ক হবে ইয়াদুন মতিয়া মানে অন্যদেরকে দান করবে দানি হাত রাখবে আমার কাছে যদি থাকে আর আমি যদি অন্যদেরকে দিই দান করি তো আল্লাহ রব্বুল আলমিন আমার এই হাতকে জান্নাতের হাত করেছে জান্নাতে কেউ কারোর কাছে কিছু দাবি করে নিরাশ হবে না বরং জান্নাতের চেয়ে যা কিছু আশা করবে সঙ্গে সঙ্গে সেটা সে পেয়ে যাবে শুধু আশা করবে মুখ দিয়ে বলতেও হবে না তবে এটা কখন হবে যখন এই দুনিয়ায় আমরা নিজের হাতকে দানি হাত করব। আমরা যখন অন্যদেরকে দিব বা অন্যদেরকে সহযোগিতা করব সাহায্য করব এই হাত দিয়ে তো এই হাতকে বলা হয়েছে ইয়াদুন মতিয়া দানি হাত সহকারী হাত সাহায্যকারী হাত এই হাতকে জান্নাতি বা জান্নাতবাসী হওয়ার পরিচয় বলা হয়েছে আশা রাখি আমরা যদি স্বর্গে যাওয়ার বা জান্নাতবাসী বা স্বর্গবাসী হওয়ার আশা রাখি তো এই চারটে কথা মনে রাখব এই দুনিয়ায় যদি আমরা এই চারটে গুণ এই চারটে সেফাত যদি নিজের মধ্যে একত্রত করতে পারি তো আমরা ভাববো যে আমরা জান্নাতবাসী হতে পারবো আর যদি এই গুণগুণ আমাদের মধ্যে না থাকে তো আমরা যেন মিথ্যা আশা না করি চেহারায় হাসি রাখতে হবে আর সব সময় সরল ভাষায় নম্র ভাষায় কথা বলতে হবে প্লাস অন্তরকে সবসময় অন্যের জন্যে দয়ালু রাখতে হবে অন্যর মায়া দয়া অন্তরে রাখতে হবে আর প্রয়োজন হিসাবে দান করতে হবে অন্যদেরকে সহযোগিতা করতে হবে সাহায্য করতে হবে এই চারটে জিনিস যদি আমাদের মধ্যে থাকে তাহলে আশা রাখি আমরা এই দুনিয়ায় আল্লাহ রসুলের নজরে এক জান্নাতবাসী হওয়ার প্রমাণ রেখে যাব আর এর প্র্যাকটিক্যাল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরকালে দান করবে অর্থাৎ আমরা জান্নাতবাসী হতে পারব এই ছোট ভূমিকার সঙ্গে আসুন এবার আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন তবে আগে আমি দুটি লিখিত প্রশ্ন পড়তে চাই তার উত্তর দিতে চাই পরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব ও তার উত্তর দিব দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম আমি হুগলি জেলার শ্রীরামপুর থেকে রাবিয়া খাতুন বলছি আমার প্রশ্ন হলো যে পাড়ার মধ্যে যে সাপ খেলা দেখাতে আসে তারা গাছের শিকড় দিয়ে তাবিজ দেন সাপের মাথায় ঠেকিয়ে সেই তাবিজ কি নেওয়া যায় যাচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন রাবিয়া খাতুন আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে আপনার বাড়ির পাশে আপনার পাড়ায় অনেক অনেক সময় সাপুড়েরা আসে সাপ খেলা দেখায় আর তারা ইমোশনাল ব্ল্যাকমেল করে বা মানুষকে ভয় দেখিয়ে ওই গাছের শিকড় কি গাছের ছাল এগুলো ওই সাপের মাথায় লাগিয়ে আপনাদেরকে দেয় আর তার পরিবর্তে আপনাদেরকে কিছু পয়সা দিতে হয় আর ওখানে বলে যদি তোমরা এই শিকড় কি এই ছাল নিজের এই পাতা কি এই গাছের ডাল তোমরা নিজের কাছে রাখো কখনো সাপে কামড়াবে না এই সমস্ত মিথ্যা কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে বা অনেক অনেক সময় ভয়ভীত করে তারা এইভাবে রুজি সঞ্চয় করে এইভাবে আয় করে বা এইভাবে পয়সা নেয় পাবলিকের কাছ থেকে এগুলোয় কোনো দিন কান দেবেন না হায়াত মোত আল্লাহ রব্বুল আলমিনের হাতে আমরা মুসলমান ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে বা ইসলামিক হিসেবে আমাদের যে বিশ্বাস হওয়ার দরকার সেটা কোরআন হাদিস অনুযায়ী হওয়ার দরকার ওই সমস্ত সাপোর্টের কথায় আসবেন না কখনো ইমোশনাল ব্ল্যাকমেল হবেন না এইগুলো নিতে হারাম না যদি কেউ নিতে চায় নিতে পারে আমি হারাম বলছি না তবে এই বিশ্বাসের সঙ্গে নেওয়া যে এই গাছের ডাল বা এই ছাল যদি আমার কাছে রাখি আমাকে কখনো সাপে কামড়াবে না এটা ভুল ধারণা অনেক অনেক সময় আমরা দেখেছি অনেক কিছু রাখার পরেও সে ক্ষতিগ্রস্ত হচ্ছে পোকামাকড়ে কামড়াচ্ছে আবার এটাও আমরা অনেকেই জানি আমাদের কাছে ওই সমস্ত কিছু থাকে না আর আলহামদুলিল্লাহ আমাদেরকে কখনো পোকামাকড়ে হয় না মানে সাপ যেটা আর কি বলতে চাই তো এটা এটা ইমোশনাল ব্ল্যাকমেল করে ওরা ওতে পড়বেন না তবে শরীয়ত হিসেবে যদি আপনি জানতে চান জায়জ কি না তো আমি বললাম যে ওটা রাখতে পারেন নিতে পারেন হারাম নয় তবে ওই বিশ্বাস রাখা যে এইটা কাছে রাখলে সাপ কামড়াবে না আর না রাখলে হয়তো সাপ কামড়াবে এই বিশ্বাস যেন কখনও রাখবেন না আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে পড়ি সালাম আলাইকুম মৌলানা সাহেব আমার তিনটে বাচ্চা থাকার কারণে আমি বাচ্চা বন্ধ করার অপারেশন করেছি এর জন্যে কি আমার গুণা হবে এটা কি শরিয়াত বিরোধী আমাকে একটু বুঝিয়ে বললে উপকৃত হব আর সাধুন খাতুন নামটা কি মানে নামটা ভালো না খারাপ নামটা কি রাখা যাবে একটু বুঝিয়ে বলবেন আমি বর্ধমান থেকে বলছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন শাহাদুন খাতুন আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আগে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আপনার নামের অর্থ শাহাদ সাক্ষী আবার উর্দুতে শাহেদ মানে মধু আর আরবিতে শাহাদ বা শাহাদা মানে সাক্ষী দেওয়া কোনো অসুবিধে নেই শাহাদুন কোনো শব্দ হয় না শাহাদ বা শাহেদ শাহিদ এগুলো শব্দ ব্যবহার হয় তো নাম কোনো অসুবিধা নেই নাম রাখতে পারেন এবারে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই আর আপনার প্রশ্নটা ছিল বড় দুঃখজনক আপনি বলছেন যে আপনার তিনটে বাচ্চা আছে বলে আগে আপনি বাচ্চা নেবেন না বলে অপারেশন করিয়েছেন বাচ্চা বন্ধ করিয়েছেন এটা শরিয়াতে যায়জ কি না তো আমি এর আগেও উত্তরে বলেছি টেম্পোরারি জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ ঔষধের মাধ্যমে হোক আর কলকৌশলের মাধ্যমে হোক যন্ত্রপাতির মাধ্যমে হোক যেটা নারীদের জন্মস্থানে লাগানো হয় ললাপ বলে ওটা যদি টেম্পোরারি ওটা খোলাও যায় পরে যদি বাচ্চা নিতে ইচ্ছা করে তো টেম্পোরারি ট্রিটমেন্ট জায়জ বা প্রিকশন ওষুধ ব্যবহার করা জায়জ কিন্তু পারমানেন্টলি যাকে নার্সবন্দি বলা হয় যেটা আপনি অপারেশন বলেছেন অপারেশন শরীরতে জায়জ নয় এটা মহাপাপ যদি করে থাকেন তো আপনি পাপ করেছেন আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এবারে আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করতে চাই ও তার উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আরেফতাম দক্ষিণ চব্বিশ পাড়া থেকে বলছি আমি যখন সবে পড়াতে নামাজ পড়ছিলাম না তখন কি বলবো আপনাকে হুজুর আমার অন্তর দিয়ে আপনার জন্য কান্না বার হচ্ছে যে আপনি সত্যি আমাদের তারে নিয়ে কেসেছেন আল্লাহ পাক আপনার হায়াত দ্বারা বাড়িয়ে দিক বাড়িয়ে দিক আপনি সুস্থ থাকেন এই দোয়া আপনার দোয়াতে আমি অনেকটা অনেকটা ভালো আর সেই বললেন না ওই নবীর দোয়া বলেছিলেন আমি আমার তো কোরআন শরীফের মধ্যে আমি খুঁজে পাই না হয়তো আমি পাচ্ছিলাম না আমি ওই আপনার আলী রেজাকে বলতে উনি পাঠিয়ে দিয়েছিল উনি এই দোয়াটা পাঠিয়ে দিয়েছিলাম বিসমিল্লাহ রহমানির রহিম মানে আপনাকে তাড়াতাড়ি বলছি যে কিছু মিসটেক হয়ে যায় মাফ করে দিয়েন উনি আমাকে এরকম করে শিখিয়ে দিয়েছে আমরা যখনই জান খাবো এই দোয়াটা পড়ি আর আপনার জন্য অন্তর দিয়ে একটা আপনি বলেন না আমার জন্য দোয়া করবেন বলতে লাগে না আপনার কথা শুনে আমাদের জান সব আমি আমার মা আপনার মতন উজু করি ইনশাল্লাহ আর মানে আপনার কথা সবসময় আমাদের মানে যে দুটো তিনটে মানুষদের গ্রামের সাথে মানে আপনার তারা পাঞ্জতন পার্কের আপনার কথা শোনে তাদেরই আমরা এই কথা নিয়ে সবসময় আলোচনা করি আপনার কথা শুনে আপনার মতন চলার তৌফিক আল্লাহ দান করেছে বলে এখন সবাই আমাকে সামনে না এ খুব ভালো এই আর কি বলবো আর আমার স্বামী আমার এই আমাকে অনেক মানে সম্মান দেয় আমার জন্য সবসময় দোয়া বেড়াম তা আপনার দোয়াতে আমার স্বামীও এখন আমাকে অনেক সম্মান দেয় অনেক মানে মর্যাদা দেয় পাঞ্জাতন পাকের ওশিলা আমার ইমাম হাসান পাকের ওশিলায় আমার মাওলা মুশকিল কষার ওশিলায় আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক এই দোয়া করি আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় বোন আরফতা আপনার ভয়েসমেল বা রেকর্ডিংয়ের জন্যে আমার অন্তর থেকে আমি কৃতজ্ঞ জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি আমার অনুষ্ঠান দেখছেন ফলো করছেন আমার থেকে অনেক কিছু শিখছেন সেগুলো অন্যদেরকে বলছেন কেউ হয়তো আপনার কথা শুনছে কেউ শুনছে না আবার অনেকে পরে বলছে না লোকটা সুন্দর শিক্ষা দিচ্ছেন ভালো কথা বলছেন এইগুলো শুনে খুব শান্তি পেলাম খুব খুশি হলাম আল্লাহ রব্বুল আলমিন আপনার এবং আপনার পরিবারকে সুখ শান্তি দান করুক আপনাদের সমস্ত মনোকামনা আশাকে পুরো করুক আপনার স্বামী যেন আপনাকে ভালোবাসে বা শান্তিতে রাখে আপনার মনোকামনা আশা সে যেন পুরো করে সারা জীবন আপনাদের মধ্যে যেন সুন্দর মধুর মিল থাকে আল্লাহর কাছে এই কামনা করি রব্বে আন্নি মাসানিয়া জোর আন্তা আরহমুর রাহমিন এইটা সবসময় পড়তে থাকবেন জনাবা আইয়ুব নবী উনি যখন অসুস্থ ছিলেন উনি সবসময় এই জিকির পড়তেন রব্বে আন্নি মসানিয়া তুর্র ওয়ান্ত আরহামুর রাহমিন আল্লাহ আমি বড় দুঃখে বড় কষ্টে সংকটের মধ্যে আছি তুমি তো রহম কর্নেওয়ালা আমার উপরে রহম করো আমাকে এই দুঃখ কষ্ট বা সংকট থেকে মুক্তি দান করো রব্বে আন্নি মসানিয়া তুর্র আন্ত আরহামুর রাহমিন এটা পড়তে থাকবেন ইনশাআল্লাহ জীবনে শান্তি থাকবে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন আর স্বামী স্ত্রীর যে অধিকার সেটাকে বজায় রাখার চেষ্টা করবেন আশা রেখে আপনাদের মধ্যে মিলমিশ থাকবে স্বামীর সম্মান করবেন মনে রাখবেন নবী করিম সাল্লাম বলেছেন স্বামীর অধিকার আল্লাহর নজরে কত উচ্চ বা কত বেশি এখান থেকে বসতে হবে যে আল্লাহর পরে যদি কারোর সেজদা করা জায়জ হতো তো আল্লাহ প্রতি স্ত্রীকে হুকুম দিত তার স্বামীর আগে সেজদা করার জন্য তাহলে কত সম্মান দান করেছে আল্লাহ রবুল আলমিন স্বামীকে ওই স্বামীকে বুঝতে হবে তার সম্মান করতে হবে তাহলে সেও আপনাকে বুঝবে বা আপনার সম্মান করবে আশা রেখে এইভাবে একটা সুন্দর সম্পর্ক বজায় থাকবে আমার প্রিয় বোন আপনি আমার জন্য দোয়া করছেন নামাজ পড়ার সময় দোয়া করেন সবেরাতে রাত্রে আপনি যখন আল্লাহর উপাসনা করছিলেন সেই সময় আমাকে স্মরণ করে আমার জন্য দোয়া করেছিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই সত্যি আপনাদের দোয়ায় আমি পুনরায় এক হিসেবে জীবনদান পেয়েছি আমি খুব অসুস্থ ছিলাম আমি প্রায় এক সপ্তাহ হসপিটাল অ্যাডমিট ছিলাম তারপরে যখন বাড়ি ফিরে আসলাম প্রায় এক মাস লেগেছে আমাকে সুস্থ হতে আমি এবার রমজান মাসে রোজা রাখতে পারিনি বড় কষ্টের সঙ্গে আমার রমজান মাস কেটেছে তবে হয়তো এটা আল্লাহর পরীক্ষা ছিল এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বা আপনার মতো আমার দর্শকবৃন্দুদের দোয়ায় হাজারো হাজারো না লক্ষ লক্ষ মমিন ও মমেনাথ মানে আল্লাহ নেকবান্দার আমার জন্য দোয়া করেছিল পুরো রমজান মাস তারা দোয়া করেছে আমার জন্যে তাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে সুস্থতা দান করেছে আমি এখন আল্লাহ শুকুর হাজার শুকুর কমপ্লিটলি সুস্থ তাই পুনরায় এই রেকর্ডিং করতে বা আমাদের এই অনুষ্ঠান পুনরায় জারি করতে পুনরায় পুনরায় প্রচার করতে সক্ষম হয়েছি এটা শুধু আপনাদের দুয়ায় আল্লাহ আল্লাহর রহমকরমে ইমামে জামান আলাহ ইসলামের দুয়ায় আমি আল্লাহর কাছে এটাই কামনা করি আল্লাহ তুমি আমাকে জীবন দান দাও আমাকে সুস্থতা দান করো আমি যেন দিনের খেদমত করতে পারি যুগের ইমামের জোহরের আগে যে সুন্দর একটা পরিবেশ আমাদেরকে তৈরি করার জন্য বলা হয়েছে সেই পরিবেশ যেন আমি তৈরি করতে পারি যুগের ইমামের জন্য যেন রাস্তা প্রস্তুত করতে পারি যুগের ইমাম সম্পর্কে বা ইমাম নবীদের দিন সম্পর্কে আল্লাহর বান্দাদেরকে বা নবীর উন্মতিদেরকে যেন জানাতে পারি এখনও সঠিক পথ থেকে যারা দূরে আছে এখনও সঠিক জিনিস যারা জানে না তাদেরকে যেন সঠিক জিনিস জানাতে পারি বা তাদের কাছে এই ইসলামিক হকিকত বা শরীয়তের সঠিক মাসলা মাসাইল বা সঠিক ইতিহাস যেন তাদের কাছে আমি পৌঁছে দিতে পারি আল্লাহর কাছে আমি সবসময় এই কামনা করি আর এর জন্যে আমি আপনার কাছে এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে আমি আন্তরিক অনুরোধ জানাই এটা আমার আবেদন যে আপনারা যখনই আমার কথা স্মরণ করবেন বা আমাকে শুনবেন নিজের অন্তরে মনে মনে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেবেন একটু যে আল্লাহ এই লোকটাকে সুস্থতা দান করো একে জীবন দান দাও একে দীর্ঘজীবী করো এই ব্যক্তি যেন আমাদেরকে এইভাবে দিনের শিক্ষা দিতে পারে বা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন বা শরীয়ত বা দিনের আহকাম যেন আমি সকলের কাছে পৌঁছে দিতে পারি এই দোয়া আমার জন্য আপনারা সকলে করবেন আমার প্রিয় বোন আমি আপনাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার ভয়েস রেকর্ডিংয়ের জন্য বা আপনি যা কিছু বলেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই পরের প্রশ্ন নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হুজুর আপনাকে যত আপনার শুক্রিয়া আদায় জানাবো তত কম মানে আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক সুস্থতা রেখেছেন আর আপনি যেরকম দোয়া বললেন ওই দোয়াটা ইনশাল্লাহ পড়তে থাকতেছি আর আমি তো আমাদের কোরআনের মধ্যে হয়তো আমি অত অভিজ্ঞতা না কোরআন পড়ি হয়তো খুঁজছিলাম সুরাটা পাইনি আমি ওই আলী রেজা সাহেবের কাছ থেকে বলতে উনি দিয়েছিল উনি মানে আপনি যেটা বলেছিলেন সেটা বলছি আর উনি বলে দিয়েছে মানে আরবি শুদ্ধ বাংলা শুদ্ধ মানে সব পেটিয়ে কি আমাকে পাক আপনাকে সুস্থ রেখে হায়াত দ্বারাজ বাড়ি দিক আপনি ভালো থাকেন আর আপনাকে একটাই প্রশ্ন করছি যে আমি যখন খুব যান খারাপ হয় যান খারাপ মানে পড়তে একদম ইচ্ছা হয়নি শূন্য ছেড়ে দিয়ে শুধু ফরজ বসে পড়ি তখন কি হবে বসে পড়লে নামাজ হবে সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি আল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার আওয়াজ খুব ছোলো ছিল বলে আমি ভালোভাবে সব জিনিস বুঝতে পারেনি তবুও যতটুকু বুঝেছি তার উত্তর দিতে চাই প্রথম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন বা আমার জন্য যে দোয়াগুলো করলেন তার জন্য অনেক ধন্যবাদ জানাই এবারে আপনি জানতে চেয়েছেন যে অনেক অনেক সময় শারীরিক অসুস্থতার কারণে আপনি বসে নামাজ পড়েন তো আপনি বসে নামাজ পড়তে পারবেন কেন অবশ্যই শরীয়তে হুকুম দেওয়া হয়েছে দাঁড়িয়ে নামাজ পড়ো যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও তো বসে নামাজ পড়ো যদি বসে নামাজ পড়তে সক্ষম না হও তো শুয়ে নামাজ পড়ো তবে নামাজ কোনো অবস্থায় মাফ নেই তো আপনি যদি দাঁড়িয়ে না পড়তে পারেন শারীরিক দুর্বলতার কারণে অসুস্থতার কারণে কোনো অসুবিধার জন্য তো আপনি বসে নামাজ পড়তে পারেন আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিয়ে বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি রাজ্য আসাম ধুবি জেলা থেকে বলছি হুজুর সাহেবকে আল্লাহ পাক খুব অনেক ভালো রাখুক ডাইরেক্টর সাহেবকেও সালাম আর এই চ্যানেল যে যে হুজুর পরিচালনা করছে সব হুজুরকে সালাম সব হুজুরের জন্য দোয়া কে কেয়ামত পর্যন্ত এই দিন জারি রাখুক আমিন হুজুরের কামাই রুজি রোজগার উন্নতি বরকত দিক ছেলে মেয়ে ভালো রাখুক আমিন হুজুর সাহেব আমার প্রশ্ন হচ্ছে আমি শুনেছি যে কবরে যে প্রথম সওয়াল হবে বিসমিল্লাহ রহমান রাহিম মান রব্বুক মান দিন উক মান নাবিউক এই তিনটা কোশ্চেন হবে ফ্রেস্টার তরফ থেকে আর যার আমল ভালো সে উত্তর দিতে পারবে তো ওই উত্তর দেওয়ার জন্য দুনিয়াতে নাকি এই আমলটা করতে হবে ফজর বাদ তিনবার এবং মাগরিদ বাদ তিনবার রাজিতু বিল্লাহি রব্বাও মানে নিজে নিজেই এটা আমল করতে লাগবে নিজেই কোশ্চেন করতে হবে যারা চিতুবিল্লাহ রব্বা মেরা রব আল্লাহ হে ওয়াবিল ইসলাম দিন আও মেরা দিন ইসলাম হে ওয়াবি মোহাম্মদিন নবী আউ সাল্লাহ আলহি আলহ আলহি আসাল্লাম মেরা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আলহি আসাল্লাম এইভাবে আমি তো একবার বললাম মানে হজর বাদ তিনবার মাগরিব বাদ তিনবার এইভাবে নাকি আমল করলে ওই কবরের ওই ফেরেস্তার সোয়াল জবাবটা বলতে পারবে হুজুর সাহেব এটা সঠিক জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার অডিও রেকর্ডিং বা ভয়েসমেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি যে আমাদের জন্য চ্যানেল উইনের জন্য ডাইরেক্টর সাহেবের জন্য সকলের জন্য দোয়া করলেন বা সকলকে দোয়া দিয়েলেন এর জন্য অন্তর থেকে কৃতজ্ঞ জানাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুখ শান্তি দান করুক আপনার সমস্ত মনোকামনা আশাকে পুরো করুক আপনারও আপনার পরিবারকে সমস্ত বালা মুসিবত থেকে মুক্তি দান করুক আপনারা জীবনে সুখ শান্তি অর্জন করুন আল্লাহর কাছে এই কামনা করি আমাদের অনুষ্ঠান দেখছেন এবং অনেক কিছু শিখছেন বা জানার চেষ্টা করছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবারে আপনি জানতে চেয়েছেন যে কবরে যে সমস্ত প্রশ্ন হবে তার জন্যে প্রস্তুত হওয়ার জন্যে যে দোয়াটা আপনি পড়ছিলেন আমি ওই দোয়াটা পরিপূর্ণভাবে পড়ে শোনাচ্ছি আপনার জন্যে প্লাস আমার অন্য সমস্ত দর্শকবৃন্দুদের জন্যে কেননা কবরের প্রথম মঞ্জিলে যে প্রশ্নগুলো আমাদের সামনে আসবে সেগুলো আমাদের ইমান আমাদের বিশ্বাস নিয়ে তাই একটি দোয়া প্রতি ফরজ নামাজের পরে পড়তে বলা হয়েছে এই দোয়াটার নাম হচ্ছে দোয়ায় হেফসে এমান মানে নিজের এমানের রক্ষার জন্যে এই দোয়াটা পড়ুন প্লাস এর ওপরে আমল করুন আর নিজের ইমানকে মজবুত করুন আমি দোয়াটা পড়ছি আপনারা ভালো করে মন দিয়ে শুনুন আমি এর ব্যাখ্যাও করছি তর্জমাও বলে দিচ্ছি যাতে বুঝতে পারেন যে এই দোয়াটায় আমরা কি পড়ছি কি বলছি আল্লাহর কাছে বিসমিল্লাহ রহমান রহিম رضيت بالله ربا وبمحمد صلى الله عليه واله وسلم نبيا وبالاسلام دينا وبالقران كتابا وبالقابه قبله وبعلي وليا اماما وبالحسن والحسين وعلي بن الحسين ومحمد بن علي وجعفر بن محمد وموسى بن جعفر وعلي بن موسى ومحمد بن علي وعلي بن محمد والحسن بن علي والحجة بن الحسن الكائم المنتظر المهدي صلوات الله عليهم أئمة وسادة وقادة بهم أتولى ومن آدائهم أتبرى اللهم إني رضيت بهم أئمة فرضني لهم إنك على كل شيء قدير এই দোয়াটি প্রতি নামাজের পরে ফরজ নামাজের পরে পড়তে বলা হয়েছে যাতে আমাদের ইমান মজবুত হয় আর আমরা যেন মরার পরে যখন ফেরিস্তারা এই প্রশ্নগুলো আমাদের কাছে জিজ্ঞাসা করবে তা আমরা তার যেন সঠিক উত্তর দিতে পারি আর যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে মনে রাখবেন ওখানে ফেরিস্তাদের তরফ থেকে আমাদেরকে স্বাগত করা হবে স্বাগতম জানা হবে হয়তো ফুলের হার পরানো হবে কি গুলদাস্তা মানে বুকে ফুলের গুলদান দেওয়া হবে যে আপনার স্বাগত আপনি সঠিক উত্তর দিয়েছেন বলে আপনাকে এখানে উপহার দেওয়া হচ্ছে তারপরে আমাদের আমাল হিসেবে আমরা সেখানে হয় শান্তিতে থাকবা নইলে হয়তো কষ্টে থাকবো তবে প্রথম স্থানে যে প্রশ্নগুলো হবে সেগুলো আমাদের ইমান বা আমাদের বিশ্বাস নিয়ে আর যদি ওখানে আমরা উত্তর না দিতে পারি তো ওই মুনকির নাকির বা ওই ফেরিস্তাদের হাতে লোহার গুরুস থাকবে গুরুস মানে শিকল টাইপের কাঁটা লাগানো থাকবে আর সেটা আগুনের চেয়ে তো গরম হবে আর সেই কাটা বড় ধারী হবে যখন আমরা উত্তর দিতে পারবো না তখন ওই গুরুস দিয়ে ওই ফেরিস্তারা মারবে আমাদেরকে আর যখন আমাদের শরীরের ওপর ওই গুরুস পড়বে আমাদের শরীর মানে ছিঁড়ে করে যাবে যেমন লেহাফ তৈরি করার সময় বালিশ তৈরি করার সময় যারা কারিগর তারা ওই তুলোকে ছাড়ায় দেখেছেন তন্ন তন্ন হয়ে যায় ওইভাবে আমাদের শরীরের মাংস তন্ন তন্ন হয়ে যাবে ছড়িয়ে যাবে এক এক গুরুস যখন পড়বে আমাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন ওই গুরুস থেকে আমাদেরকে মুক্তি দান করুক ওই চাবুকের মার থেকে যেন আমরা বেঁচে যাই তো ওই চাবুকের মার থেকে যদি আমরা বাঁচতে চাই তো এই দুয়াটা প্রতিদিন পড়ুন প্রতি ফরজ নামাজের পরে পড়ুন প্লাস এই বিশ্বাসকে মজবুত করুন দুয়াটা কি বিসমুল্লাহ রহমান রহিম রদিতুবিল্লাহ রব্বান আমি রাজি হয়েছি যে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতিপালক মানে আল্লাহকে নিজের প্রতিপালক বলে স্বীকার করে নিলাম বা মেনে নিলাম রদিত বিল্লাহ রব্বান ওবে মোহাম্মদিন সাল্ল আলহ আলী নবিয়ান এবং মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি সাল্লামকে আমার নিজের নবী বলে হাদি বলে হেদায়তকারী বলে মেনে নিলাম আল্লাহর তরফ থেকে উনি আমাদের হেদায়তের জন্যে এসেছিলেন বা আমাদেরকে এই দিনের শিক্ষা দিয়েছেন তো ওয়াবে মোহাম্মদ সাল্লাহ আলহি আলিয়াল্লাম নবীন মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আমি আমার নবী বলে স্বীকার করলাম ওবিল ইসলামে দিনান আর দিনে ইসলামকে নিজের ধর্ম বলে মেনে নিলাম দিনে ইসলামকে নিজের দিন বলে স্বীকার করলাম ওবিল কোরআন কিতাবান আর পবিত্র কোরআনকে নিজের ধার্মিক পুস্তক বা হেদায়তের কিতাব বলে মেনে নিলাম ওবিল কাবাতে কেবলাতান আর পবিত্র কাবা শরীফকে নিজের কেবলা বলে স্বীকার করলাম বা মেনে নিলাম ওবে আলিয়ান ওলিয়ান ইমামাম এমামান আর হজরত আলী আলাহ ইসলাম যিনি আল্লাহর ওলি আলিয়ান ওলিউল্লাহ যেটা আমরা কলেমায় পড়ি লাহ মোহাম্মদ রসুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ যে কলেমা জান্নাতের দরজার ওপরে লেখা থাকবে এর আগে অনেক সূত্র সমেত আমি বলেছি তো সেই মাওলা আলী আলাইসালামকে যিনি আল্লাহর ওলি আমার ইমাম বলে আমি স্বীকার করলাম অবে আলিয়ান ওলিয়ান ইমাম আলী যিনি আল্লাহর ওলি উনি হচ্ছেন আমার ইমাম এইভাবে আমি স্বীকার করছি ওয়াবিল হাসান ওয়াল হোসাইন ওয়া আলী ইবনুল হোসাইন এবং হজরত আলী আলাইসাল্লামের পরে ওনার মাসুম সন্তানরা যারা আমাদের ইমাম নবী করিম সাল্লাহ সাল্লাম যে বলেছেন ওয়াল আইম্মাতু বাদি ইসনাই আশার আমার পরে বারো জন ইমাম হবেন সেই ইমামদের আমরা সাক্ষী দেই এই দুয়াতে ওবিল হাসান আল হুসাইন হাসান হোসাইন ও আলী ইবনুল হুসাইন মানে ইমাম হোসেন আলাহ ইসলামের ছেলে আলী ইবনুল হোসেন জাইনুল আবিদিন আলাহিসাম মোহাম্মদ ইবনে আলী আল বাকর আলাহিসাম ও জাফর ইবনে মোহাম্মদ الصادق عليه السلام وموسى بن جعفر القاضم عليه السلام وعلي بن موسى الرضا عليه السلام محمد بن علي التقي عليه السلام وعلي بن محمد النقي عليه السلام والحسن بن علي الأسكري عليه السلام والحجة بن الحسن القائم المنتظر المهدي إمام زمان عليه السلام إمام مهدي عليه السلام এনাদের সকলকে আমরা স্মরণ করে আল্লাহকে এইভাবে বলি যে আল্লাহ এনাদেরকে আমি আমার ইমাম বলে স্বীকার করলাম বলে হুজ্জাত ইবনুল হাসান সালামতুল্লাহ আলহিম আজমাইন এনাদের সকলের উপরে আল্লাহর দরুদ ও সালামক আইম্মাতান এনারা আমাদের ইমাম বা আমার ইমাম ওয়া সাদাতান এনারা আমাদের আঁকা ও মাওলা ওয়া কাদাতান এনারাই আমাদের মার্গদর্শক বা আমাদের হাদি আমাদের রাহবার আমাদের লিডার বেহিম আতাওয়াল্লামিন আদাহিম আতাবাররা আমি এনাদেরকে ভালোবাসি আর এনাদের যারা শত্রু তাদের থেকে ঘৃণা করি বা তাদের থেকে দূরে থাকি আল্লাহম ইন্নি রদিত বেহিম আইম্মাতান পরওয়ারদেগার আয় আল্লাহ রব্বুল আলমিন এনাদেরকে আমি নিজের ইমাম বলে মেনে রাজি হলাম ইন্নি রজিত বেহিম আইম্মাতান এনাদেরকে নিজের ইমাম বলে স্বীকার করলাম বা খুশি হলাম রাজি হলাম ফারদিন ইলাহম আল্লাহ ওনাদেরকে আমার তরফ থেকে রাজি করে দাও অর্থাৎ ওনারাও যেন আমাকে নিজের শিষ্য ভক্ত বা মান্যকারী অনুগামী অনুসারী বলে স্বীকার করে নেন যদি ওনারা আমাকে বা আমা আপনাকে যদি নিজের অনুগামী অনুসারী বলে স্বীকার করে নেন মেনে নেন তাহলে ওনাদের সঙ্গে আমরাও ওই স্থানে যেতে পারবো যে স্থান বা উচ্চ স্থান আল্লাহ ওনাদেরকে দান করবেন ইন্নাকা আলা কুল্লে সেইন কাদির আয় আমার প্রতিপালক তুমি তো সমস্ত জিনিসের উপরে কুদরাত রাখো তো এই দুয়ায়ে এমান দুয়ায়ে হিফজ এমান যদি আমরা প্রতি নামাজের পরে পড়ি তো আশা রাখি মরার পরে যখন এটা প্র্যাকটিস থাকবে প্রতিদিন যখন আমরা নামাজের পরে এই দোয়াটা পড়বো বিল্লাহ রব্বান আল্লাহ আমার প্রতিপালক ওবে মোহাম্মদ সাল্লাহ ইসলাম নবিয়ান নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমার নবী ওবিল কোরআনে কেতাবান কোরআন আমার কেতাব ওবিল ইসলামী দিনান ইসলাম আমার দিন ওয়া কাবা আমার কেবলা বা হজরত আলী বা ওনার মাসুম সন্তানরা যাদের নাম নিলাম এনারা আমাদের বা আমার ইমাম যখন এই বলা প্র্যাকটিস থাকবে কবরেও ফেরিস্তারে এসে সর্বপ্রথম এই প্রশ্নগুলো করবে মান রব্বক মান হোক মা হোক মা কেতাবক মা কেবলা তোকা মানে এমামোকা তো এই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা সঠিকভাবে দিয়ে দেবো মানে অভ্যাস থাকবে যখন প্রতি নামাজের পরে এগুলো পড়ব সঙ্গে সঙ্গে আমাদের মুখের উপরে জারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা কবরের মঞ্জিলকে আসান পেয়ে যাব কবরের প্রথম মঞ্জিল আমাদের জন্য সহজ হয়ে যাবে কবরের প্রথম মঞ্জিল কিন্তু খুব কঠিন হবে মানুষ সেখানে নিরুপায় কেউ সাহায্য করবে না আমাদের এমান বা আমাদের কর্মই আমাদের সহকারী হবে সাহায্য করবে তো ওখানে যদি এমান মজবুত হয় তাহলে আমরা প্রথম মঞ্জিল পার করতে পারবো আর যদি এমান মজবুত না হয় যদি ওখানে আমরা ফেল হয়ে যাই তো আমরা প্রথম স্থানেই কিন্তু শেষ হয়ে যাব তখন আর কোনো পথ পাবো না তাই আশা রাখি আমার প্রিয় বোন এই দোয়াটা আপনিও মুখস্থ করে নিন লিখে নিন দোয়া হিফস এমান ইন্টারনেট থেকেও নিতে পারেন সমস্ত দুয়ার বইতে মোফাতুল জানান ডিভাইন প্লাস বাংলা দোয়া বা শিয়া টুল কিট বা এই সমস্ত দুয়ার বই যেগুলো রাজনিয়া যে সমস্ত দুয়ার বইয়ের নাম আমি এর আগেও বলেছি অনেকবার অনেকেই ডাউনলোড করেছেন সমস্ত দুয়ার বইতে এই দুয়াটা দোয়া আছে জাদে রাহ বলে একটা সুন্দর বই অ্যাপও আছে এটা ডাউনলোড করে নিতে পারেন ওখানে লিখ লিখবেন দোয়া হেফস ইমান কি ওখানে সূচিপত্র দোয়া আছে ওখানে দেখবেন দোয়া হেফস ইমান যেটা প্রতি নামাজের পরে পড়তে হবে আশা রেখে এই দোয়াটা পড়ে যে এমান ও বিশ্বাসকে আপনি বা আমরা সকলেই মজবুত করব কবরের মঞ্জিলে যখন প্রথমেই এই প্রশ্নগুলো আমাদের কাছে করা হবে আমরা যেন সহজভাবে এর উত্তর দিতে পারি এই বলে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়াখর দামানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ